প্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানন শিল্পী গোষ্ঠীর উজ্জ্বল দুই নক্ষত্র শিল্পী মাসুম বিন মাহবুব ও শফিকুল্লাহ শাহিরের যৌথ পরিবেশনায় বিপ্লবী কণ্ঠে বিদ্রোহী অ্যালবাম চল মুজাহিদ এতে আরও যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন কামাল উদ্দিন আনসারি মনোয়ার হুসাইন মমিনুল্লাহ তুহিন রাশিদুর রহমান ওবায়দুল্লাহ শামীম আবু রাইহান শিকদার ও নোমান মাহমুদি যাদের কথা ও সুরে সমৃদ্ধ অ্যালবাম তারা হলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আনিসুর রহমান শিপলু তারেক মাহমুদ আব্দুল মাজেদ আথারি মাসুম বিন মাহবুব শফিকুল্লাহ শাহির ইমরান বিন হাশেম শাহাদাত হুসাইন ভাসানি হাম্মাদ বিন আব্বাস ও আবু রাইহান শিকদার ক্যাসেটটির পরিবেশনায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল সার্বিক দিক নির্দেশনায় ছিলেন আনিস আনসারি কাউসার আহমদ সুহাইল ও উবাইদুল্লাহ সাইম আর উপস্থাপনায় ছিলাম আমি মুস্তাফিজুর রহমান আমরা আমরা বন্ধুরা কেমন লাগলো এই অ্যালবামটি জানাতে লগ ইন করো W W W dot Dabanol dot com আর দাবানল সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখো আমাদের ফেসবুক ঠিকানায় তা হল Facebook dot com slash Dabanol Islamic band সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আমরা আমরা দাবানল দাবানল আমরা দাবানল দাবানল